চলো সবাই চলো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর দেরি করো না কখন শাক বেজি উঠবে কে জানে বাবা হ্যাঁ, চলো চলো চলো চলো মনে হচ্ছে মনে হচ্ছে কে যেন রয়ে গেছে হ্যাঁ আমি কে আপনি সেই অন্ধ যার সুখ তারা তুমি আপনার বুঝি ক্ষুধা তৃষ্ণা নেই ক্ষুধা নেই কিন্তু তৃষ্ণা আছে কথাটা কেমন হেয়ালির মতো শোনাচ্ছে কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যটাই তোমাকে আমি বলেছি সুনয়নী আপনি না একটু আগে বলেছিলেন সুনয়নী বললে আমাকে আঘাতই করা হবে হ্যাঁ তখন এই কথাটাই বড় বেশি মনে হয়েছিল যার নয়ন দুটি গেছে তাকেই বলছি সুনয়নী কিন্তু এখন যে কথাটা কিছুতেই মনে করতে পারছি না যে তোমার নয়ন নেই আমার মনের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি কি অপরূপ তোমার চোখ দুটি যে চোখ দুটি যে চোখ দুটি আমার একেবারেই নেই তুমি ভুল করছো শুনুনি দেহে যে দুটি চোখ থাকে সেই চোখ দুটি মানুষের একমাত্র চোখ নয় মানুষের সত্যিকার চোখ থাকে মনে আমি তোমার সেই চোখ দুটির কথাই বলছি সোনায়নি কিন্তু তার পরিচয় বা আপনি পেলেন কোথায় এসব তো আপনার মন গড়া কথা এ আপনার কষ্ট কল্পনা <laughs> ভিক্ষুক হয়েও ক্ষুধার্তকে ভিক্ষা দিয়েছে কে আমি না তুমি ও কিন্তু তাতে আমার মহত্বটা কি ভিক্ষের ঝুলিটা আমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল তাই সেটা ওদের দিতে আমার এতটুকুও বাধেনি কিন্তু আপনাকে তো আমি কিছুই দিইনি তবে কেন এই গুণগান ক্ষুধার্ত নই বলি আমি যাইনি তৃষ্ণার্ত বলি আমি রয়ে গেছি তৃষ্ণার্ত কিসের তৃষ্ণা আপনার রূপের রূপের আপনারা অন্ধ হ্যাঁ অন্ধ বলি আমার তৃষ্ণার শেষ নেই আমার বাসনা আমার কামনা আমার কল্পনা আমার মনের চোখের সামনে এতকাল করে তুলেছে যে অনুপমা নারী আমার সেই অরূপ রতন মনে হচ্ছে আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে জীবনে প্রথম শুনছি সেই সব কথা যা শোনবার জন্য সব নারী জন্ম থেকে তপস্যা করে কিন্তু জেনে রাখো অন্ধ আজ যদি তুমি চোখ পাও ফিরে ফিরেও তাকাবে না আমার দিকে তাই তুমিও শুনে অবাক হবে নারী চোখ আমি চাই না সে কি হ্যাঁ সুনয়নি হ্যাঁ চোখ তুমি ফিরে চাও না চাই না তোমাকে দেখব না বলেই চাই না তবে কেন এই কৃচ্ছ সাধন করে এসেছিলে এখানে এসেছিলাম দিব্য দৃষ্টি লাভের আশায় আশা আমার অসার্থক হয়নি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি আমি যা চেয়েছিলাম আমি তা পেয়েছি কি তুমি পেয়েছো তুমি জানো কিন্তু আমি আমি কি করব তুমি কি করবে সে তুমি জানো আমি জানি না দাঁড়াও সেই কথাটা সেই কথাটা কি তুমি আরেকবার আমাকে শোনাবে যা আমার এই বাইশটি শীতের জীবনে প্রথম এনে দিয়েছে বসন্তের দোলা শুধু একবার কেন চিরদিন বলবো চিরকাল বলবো বারবার বলবো আজ মনে হচ্ছে আমি সেই নারী অন্ধ হলেও যে ছিল সম্রাজ্ঞী ইতিহাসের পাতায় আছে নাকি এমন কোন নারী জানি না ইতিহাস কতটুকু জানে জানে না জানে না সে নারী আমি চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো সে কি তুমি চলে যাবে দিব্যদৃষ্টির লগ্ন যে এসে গেছে এখনই যদি গ্রহণের শাঁখ বেজে ওঠে এই গুপ্ত গুহায় থাকছো একা কি তুমি সূর্য সাধুর পরে তোমারই হবে জয় না তুমি থাকো যেতে দাও আমাকে না দিব্য দৃষ্টি আমি পেয়ে গেছি দেখছি তুমি বৃদ্ধ নও তুমি প্রৌঢ় নও জরা জীর্ণ অন্ধ তুমি নয় ছিন্ন বসন ভিক্ষুক নও তুমি তবে তবে কে আমি তুমি সম্রাট সম্রাট হ্যাঁ হ্যাঁ আমার সম্রাট চলো চলো শাঁখ বাজবার আগে ডেকে দিয়ে যাই যারা অন্ধ তাহলে তুমি আমি অন্ধ নই না না না কিন্তু ওই যে শাক বাজছে শুনোনি হ্যাঁ বাজছে তোমার আমার নবজীবনের জয়ধ্বনি শুনছি শাক বাজছে চন্দ্রগ্রহণ হয়েছে শুরু শুরু হলে শাক বাজে শেষ হলেও বাজে হ্যাঁ চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আমাদের এ গুহা থেকে তবে বেরিয়ে পড়ো সুনয়নী বাইরের জীবন জ্যোৎস্না আমাদের ডাকছে আমার আমার হাত ধরো সম্রাট অলোকানন্দায় আমরাও করব স্নান হ্যাঁ, মুক্তি স্নান সূর্য সাধু আমাদের প্রণাম নিও সূর্য সাধু আমাদের এই দুঃখের জীবনে এই সুখের আলো যেন অস্ত যায় না কখনো আমাদের প্রণাম নিও এই থেকে ইচ্ছে করি ভেঙে দিচ্ছি এটি কৌতুক রসের ছোট্ট নাটিকা এইখানে ওর আমরা দেখেছি ওর বিবর্তনের পথে যে ব্যঙ্গ ক্রমশ ঘুরোধার হয়ে স্যাটায়ারে রূপান্তরিত হয়েছে নানা নারীতে কিন্তু ওর যে কৌতুক রস সৃষ্টিতে যে অনাবিল হাস্যরস সেইটা প্রাধান্য পেয়েছে একটা পর্বে পরবর্তী পর্বে তার ব্যঙ্গ অনেক বেশি তীর্যক হয়েছে অনেক বেশি কটু হয়ে দাঁড়িয়েছে তবু মানুষের মধ্যে যে হাসির খোরাক প্রতিনিয়ত ঘটে সেগুলোকেও তার নাটকের মধ্যে তিনি তুলে ধরেছেন তারই একটি দৃষ্টান্ত স্বরূপ আরেকটি নাটক আমরা পড়ে শুনেছি নাটকের নাম কুকুর বেড়াল বিখ্যাত অ্যাডভোকেট গম্ভীরানন্দ মিত্রের চেম্বার শ্রীযুক্ত মিত্র একটি ফাইল পাঠরত চেম্বারের পর্দা সরাইয়া একটি মহিলা দেখা দিলেন আসতে পারি মিত্র আশিতে ইঙ্গিত করিলে অতি আধুনিক এক তরুণী উদ্ভ্রান্তভাবে কক্ষ মধ্যে প্রবেশ করিলেন আমি বড় বিপন্ন শ্রীযুক্ত মিত্র স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে আপনার শরণাপন্ন হচ্ছি আমি জানি এই বিষয়ে আপনার চেয়ে বড় উকিল আর নেই বললেই হয় কিন্তু তাতেই হয়েছে বিপদ আমার স্বামীকেও দেখলাম আপনার এই চেম্বারের দিকে আসছেন কিন্তু আমি এসেছি আগে আশা করি আপনি আমাকে সাহায্য করবেন আমি আপনাকে আপনার পুরো ফি একশো টাকাই দেব চেম্বারের দরজায় স্বামীর কণ্ঠ শোনা গেল আসতে পারি স্যার শ্রীযুক্ত মিত্র এই অনুমতি যাহাতে না দেন তাহার জন্য স্ত্রী হাত নাড়িয়া ব্যাকুল মিনতি জানাইলেন কিন্তু শ্রীযুক্ত মিত্র তাহা দেখিয়াও দেখিলেন না আসবো স্যার অনুমতির অপেক্ষা না রাখিয়াই তিনি ভিতরে ঢুকিয়া পড়িলেন মিত্র অঙ্গুলি নির্দেশে তাহাকে বসিতে বলিলেন স্বামীটি স্ত্রীর দিকে কটমট করিয়া চাহিয়া চেয়ারে বেশ গ্যাঁট হইয়া বসিলেন তুমি ভেবেছ কি তুমি এখানেও আমার জীবন অতিষ্ঠ করে তুলবে নাকি আমি জানি আমি জানি শ্রীযুক্ত মিত্র বিবাহ বিচ্ছেদের সবচেয়ে বড় উকিল তুমি যে ওর কাছে এসে আমার নামে কতগুলো মিথ্যে কথা লাগিয়ে ওর মন গলিয়ে দেবে আমার বিরুদ্ধে ওর মন বিষিয়ে দেবে এ আমি হতে দেব না আমি আগে এসেছি আমি আপনাকে পুরো ফি দেব আশা করি আপনি আমার কথাই শুনবেন শ্রীযুক্ত মিত্র আমি আপনাকে আপনার পুরো ফি একশো টাকাই দেব আমার কথা আপনাকে শুনতে হবে স্যার লোকটি কেমন জুলুমবাজ আশা করি আপনি এতেই বুঝে বুঝে গেছেন শ্রীযুক্ত মিত্র দরকার হলে লোকটি খুনও করতে পারে এও আপনাকে বলে রাখছি স্যার বিনা দরকারই তুমি আমাকে প্রায় খুন করেছো কি বলবো স্যার একটা জ্বলন্ত চিমটে দিয়ে আমাকে পুড়িয়েছে তুমি একটা জ্বলন্ত সিগারেট আমার হাতের উপর ঠেসে ধরেছিলে তাই না আমি নিজেকে বাঁচাতে গিয়ে জ্বলন্ত চিমটে দিয়ে তোমাকে ঠেঙিয়ে আত্মরক্ষা করেছি নইলে কেউ সাত করে স্বামীর গায়ে হাত তোলে স্যার আপনি বুঝে দেখুন কেউ কি সাত করে স্ত্রীর গায়ে হাত তোলে আদরের স্ত্রীর গায়ে যখন দেখলাম না কোনো উপায় নেই তখনই না আমি উপায় ছিল না এ কথা ধর্ম তো বলতে পারো তুমি ওই বাঘা কুকুরটা তোমার না পুষলে কি কিছুতেই চলতো না আমি তোমাকে বিয়ের আগে বলেছি বিয়ের পরেও বলেছি দেখো আমি সব সইতে পারি কিন্তু বেড়ালে ম্যাও ম্যাও ডাক সইতে পারি না তবু কিনা তুমি সেই বেড়ালই পুষলে আর একেবারে গন্ডায় গন্ডায় লোকে হাতি পোষে বানর পোষে আর আমি স্ত্রী বলে আমার কি এটুকু স্বাধীনতা নেই যে আমি একটা বেড়াল পুষবো বেড়াল পুষেছি বেশ করেছি ওই বেড়াল তাড়াতে আমিও বাঘা কুকুর পুষেছি বেশ করেছি বেশ করেছো বেশ আমিও তাই তোমাকে চাবির রিং ছুঁড়ে মেরে কোনো অন্যায় করিনি আর আমিও তাই তোমার গায়ে এক বালতি গরম জল ঢেলে দিয়ে কোনো অন্যায় করিনি আপনি শুনছেন স্যার আশা করি আপনি আমার কথাগুলো শুনছেন স্যার এই লোকটির এসব অত্যাচারে আমাকে হাসপাতালে থাকতে হয়েছে তিন মাস হ্যাঁ নিজের খরচে নয় আমার খরচে আর তোমার ওই সমস্ত অত্যাচারে আমাকেও হাসপাতালে থাকতে হয়েছে পুরো তিন মাস তার খরচ তুমি দাওনি সে খরচ বইতে হয়েছে আমাকে এই তিনটি মাস হাসপাতালে পড়ে থাকায় আমার যে কি নিদারুণ ক্ষতি হয়েছে তা তুমি জানো তোমার আবার কি নিদারুণ ক্ষতি হয়েছে নিদারুণ ক্ষতি তো হয়েছে আমার হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখি আমার বাঘা নেই তার বকলসটা শুধু পড়ে আছে বেচারি আমার সুখে তিলে তিলে কাঠ হয়ে মারা গেছে আর আমার আমার ক্ষতি হয়নি বাড়ি ফিরে দেখি আমার দাড়িটা গেছে পালিয়ে বাচ্চাগুলো সঙ্গে নিয়ে আমার ভাগাটা তার রাস্তা পর্যন্ত আমি দেখতে পেলাম না পুরুষ মানুষ হয়ে তুমি করে কাঁদছ কি মনে করছেন বলো তো না না শোনো তুমি কেঁদো না আমি সব সইতে পারি তোমার কান্না সইতে পারি না তুমি কাঁদলে আমার কান্না পায় তুমি কেঁদো না এলো রুমাল বেড়াল আর আমি পুষবো না কখনো পুষবো না ঠিক আছে ঠিক আছে তুমি বেড়াল না পুষলে আমার কুকুর পোষার কোনো মানে হয় না বেড়াল যদি না থাকে তো কুকুরও থাকবে না তবে তো ঝগড়াঝাটির আর কোনো কারণই থাকে না আপনি কি বলেন স্যার তবে তো বিবাহ বিচ্ছেদের কথাই হচ্ছে না কি বলেন স্যার তাহলে আমরা আর এখানে কেন কি বলো তো হ্যাঁ তা তো বটেই চল বাড়ি চল তাহলে এখন থেকে আমাদের কুকুরহীন জীবন এবং বিড়ালহীন জীবন কেমন তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই এখন শুধু তুমি আর আমি হ্যাঁ, আমি আর তুমি কুকুর বেড়াল ভুলে গিয়ে এক মন এক প্রাণ হয়ে আচ্ছা স্যার তাহলে আমরা এখন আসি চললাম স্যার ও তাই তো ফি একশো টাকা ও বটেই তো ফি একশো টাকা আচ্ছা, আচ্ছা চলি আমাদের একজন অত্যন্ত বয়স্ক কবি একবার আমাকে লিখেছিলেন যার বাংলা করলে এরকম হয় মনোথ রায়ের চেয়েও তার বয়স বেশি যে আমরা বোধহয় সবচেয়ে সম্মানিত বোধ করি কোনো সম্মানে নয় কোনো সম্বর্ধনায় নয় যদি আমাদের লেখা পড়া আমাদের লেখার সঙ্গে যদি মানুষের পরিচয় ঘটে তাহলে আমরা বোধহয় সবচেয়ে সম্মানিত বোধ করি তো আমার খুব ভালো লাগছে যে এখানে জ্ঞান বা বাণীর যে মন্মথ রায়ের লেখা পড়া হলো লেখা থেকে অভিনয় করা হলো সেটা খুব ভালো লাগছে তো আরও বেশি ভালো লাগার একটি প্রশ্ন রয়েছে এখানে সেটি হচ্ছে যে শুধু লেখা পড়া নয় লেখার অনুবাদও অনামিকার পক্ষ থেকে ডক্টর প্রতিভা অগ্রওয়াল খুব অল্প দিনের মধ্যেই ওর সবকটি নাটক পড়ে একটি নাটক হারাধন এটি উনি অনুবাদ করেছেন হিন্দিতে এটি অনামিকা অনামিকার তরফ থেকে ওরা করে আপনাদের সামনে পড়ে শোনাবেন এবং প্রতিভা ওই নাটকটির বিষয়ে কিছু বলবেন विमल आ जाओ सब लोग इधर মন্মদার সঙ্গে আমার পরিচয় খুব অল্প দিনের গত বছরে তার সঙ্গে নাট্যশোধ সংস্থানের কাজে গেলাম দেখা করলাম আর এত অল্প সময়ের মধ্যে উনি যে নিজের করে তুললেন সেটা তার গুণে তার মনে যা স্নেহটা আমরা যে কথাটা কবিতা জি বললেন যে আমরা ভাবলাম যে মনমতদার প্রতি শুধু বাংলা নাট্যজগতের নয় হিন্দি নাট্যজগতের তরফ থেকেও বরঞ্চ যদি আমি বলি যে ভারতীয় নাট্যজগতের তরফ থেকে আমরা তার প্রতি আরেক বিশেষভাবে আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা জানাচ্ছি সেটা হলো এই তার একটা ছোট্ট নাটকের অনুবাদ করে আর অশোক লাট মল্লিকা জালান রাজকুমার জৈন বিক্রম পরিহার Uttam Ramnagar और বিমল লাট এই নাটকটা পড়ে শোনাবেন আচ্ছা আর বাংলার একজন শ্রেষ্ঠ কবয়িত্রী শ্রীমতী চিত্রতা দেবী তার দুটো বই দিচ্ছেন এবারে নাটকের পাঠটা আরম্ভ হচ্ছে de dedo mãe. अरे ओ छोकरी गई कहा शाम हो गई है अंधेरे में बैठा हूँ रोशनी वोशनी जला ना तुम्हें तो अंधेरा ही अच्छा लगता है ना इसीलिए तुम्हारे कमरे में रोशनी नहीं जलाई तक अरे आज इतनी रोशनी क्यों हजार पावर का बल्ब लगा है क्या हाँ हाँ मुन्ना से कहा था कि आज रोशनी का पावर बढ़ा दे वही उस साले ने कर दिया है अचानक इतनी तेज रोशनी क्यों बाबू आज मालिक फिर आ रहे हैं मालिक माने तुम्हारी इस बस्ती के मालिक वही आदमी बेटी तू वही आदमी किसे कह रही है इतनी बड़ी बस्ती के मालिक को क्या वही आदमी कहा जाता है लखपति है घर में जरा धूप उप जला दे समझ में आ गया बुढ़ा कम्बक इस लड़की को भुनाना चाहता है मालिक अपनी चरण धुली हमारे यहाँ देते हैं ये देखकर बस्ती के सारे लोग जलन के मारे राख हुई जाते हैं अच्छा यदि उनमें से किसी के यहाँ जाते तो क्या वे लोग सराखों पर न बिठाते सब तुम्हारी तरह शैतान नहीं होते बुढ़े लोग मुझे शैतान बुढ़ा कहते हैं कहे ससुरे मेहनत करके देख लिया दो जून रोटी नहीं नसीब होती और मेहनत किए बिना पैसा कमाया जा सकता है ऐ छोकरी तूने आज नहाया है ना हाँ बाबू हम्म अब सच धज कर बैठो बेटी ये साड़ी बदल कर वह कामदानी साड़ी पहना और हाँ वो पाउडर क्या क्या लड़कियां लगाती है ना मुंह में बहुत ही लगाती हूँ बाबू आज तुम लोगों के इस मालिक से मुझे कुछ मांगना है तेरे की इसे और क्या तू है आजकल ये तमाशा तो सब जगह देखने को मिलता है चले है? मांगना है क्या मांगना है सब बातें मैं तुम्हें नहीं बता सकती बाबू बस एक काम करना थोड़ी देर के लिए मुझे अकेली छोड़ देना तुम्हारे उस मालिक के साथ हम्म ठीक है अरे मैं तो तेरा बाप हूँ नहीं मैं बैठकर देखता हूँ दर्शक हूँ ना कि तू कहाँ तक नीचे उतर सकती है लड़की बाबू एक फकीर आए हैं एकदम बुढ़े पर आंखें दोनों जैसे जल रही जले जलकर खाक हो जाए मगर इधर मत भिड़ा देना आते ही भगा देना उन्हें कोई नहीं भगा पा रहा है बाबू डर के मारे सब काट हो गए कह रहे हैं कि उनके सब बेटे बेटी खो गए हैं इसीलिए खोजने आए हैं हर घर हर कमरा देख रहे हैं कोई अच्छा काम हो रहा हो तो एक न एक अमंगल आ खड़ा हो जाता है नाट्यकार मनमत राय साहब में रस नाम की तो चीज ही नहीं है ऐसी स्थिति में किसे ले आए देखिए एक बुढ़े फकीर को फकीर को मैं देखूंगी बाबू अरे बाबा मालिक आ रहे हैं ना मुन्ना बिजली का लट तो खूब लगा है रात जैसे एकदम दिन हो गई है हाँ। रात को दिन कर रहे हो और दिन को रात अरे भैया तुम लोग क्या नहीं कर सकते है? चाह अच्छा, अब मेरा खोया धन निकालो तो तुम लोग बाप रे बाप क्या गला है हा? कमरे में जैसे बिजली टूट पड़ी हो तुम आप कौन है क्यों फकीर मेरे बेटे बेटी सभी थे इस देश में सह करने आए थे और आए सो आए लौटे ही नहीं अरे उन्हीं की खोज में निकला हूँ कितना खोज रहा हूँ पर कोई मिल ही नहीं रहा और अब मेरे पैर भी साथ नहीं दे रहे हैं भाई वाह कैसे हाँ रहा है अरे तू जमी गया यहाँ ए बाबा सोएगा क्या अरे देखो ना लेट गया नाट्यकार महोदय क्या झमेला कर रहे हैं आप अरे अरे यह क्या तुम लेट गए इस समय यहाँ लेटने वेटने से नहीं चलेगा हाँ। ए मुन्ना चल पकड़ मैं इधर से पकड़ता हूँ इससे अभी तुरंत बाहर कर दिया जाए हाँ, ये तो पहाड़ है बाबू ठीक का मुन्ना है पहाड़ी है बाबू ऐसे जबरदस्ती उन्हें मत उठाओ लेकिन मालिक के आने का समय हुआ जा रहा है ना तुम लोग रुको मैं देखती हूँ ए बाबा सुन रहे हैं बाबा आ, तुम मुझे कुछ कह रही हो बेटी हाँ बाबा तुम लेट गए खूब नींद आ रही है हाँ बेटी मेरे बेटा बेटी न जाने कहाँ चले गए पता ही नहीं चल रहा है खोजते खोजते हैरान आ गया नींद आ रही है तो यहाँ क्यों चलो बगल के कमरे में बिस्तरा लगा है वहाँ सो जाओ कुछ खाओगे तूने पूछा इतने ही में मैंने खा लिया बेटी तेरी बात भी सबसे अलग नई जैसी लग रही है आज आओ बाबा चलो सो रहो हाँ हाँ झमेला झटपट दूर कर लड़की नहीं समय हो रहा है आओ बाबा मेरे कमरे में आओ मेरे बिस्तर पर सो रहो है लड़की तू जरा ज्यादा ही बढ़ी जा रही है ऐसा एक गंदा आदमी तेरे कमरे में क्यों तेरे बिस्तर पर क्यों अरे ठीक ही तो है बिल्कुल ठीक रोको मत बाबू जितनी अड़चन डालोगे उतनी देरी होगी सो तो है हम्म बिल्कुल ठीक ये भी ठीक है बाबा तो फिर देरी मत करो उठो तो मेरे बिस्तर पर चलकर सो जाओ हाँ उठो बस दो पग और बढ़ाते ही मेरा छोटा सा कमरा है इतनी सी तकलीफ करो आओ लो मेरा हाथ पकड़ लो आओ आओ पता नहीं कहाँ से ये सब टपक पड़ते हैं और टपकते भी हैं समय देख कर हाँ और क्या अरे ऐसे समय में लगता है आगे अरे देखो ना कोई देखने की जरूरत नहीं पड़ी स्वयं ही पधार गए ये रहे तो आने को कहा था आ गए ना है? अरे बड़ी तेज रोशनी है रात को एकदम दिन कर रखा है अरे भाई लग रही है <laughs> आपकी खातिर में लड़के लड़कियों ने लड़कियों ने ऐसा बहुत अच्छे अरे भाई बहुत अच्छे उस दिन आया था देख गया था कि मेरी इस बस्ती का हाल बहुत बुरा है खोलियों में न रोशनी आती है न हवा आपकी लड़की कह रही थी जानवर भी शायद इससे अच्छी हालत में रहते हैं मैंने कहा ठीक है तो ये लोग फिर जंगल में ही रहने क्यों नहीं चले जाते <laughs> नहीं नहीं मेरी लड़की की बात पर कान मत दीजिएगा यदि सचमुच उसने ऐसा कहा है तो जरूर ये आपसे मजाक किया है अच्छा ऐसा बहुत अच्छा रसिक लड़कियां बड़ी दुर्लभ होती हैं हाँ तो रसिका जी है कहा दिखलाई नहीं पड़ी है यही है लगता है चाय वाय बना रही है कोई जरूरत नहीं अरे मेरे साथ वो सब झमेला नहीं है अच्छी भी नहीं लगती पर जरा सा मुंह मीठा तो कराना ही होगा जो अरे मुंह मीठा होता है मीठे मुखड़े की मीठी बातें सुनकर क्या समझे क्या बात कही है हाँ? लीजिए मीठा मुखड़ा हाजिर हो गया है तो साहब आप लोग बैठिए मैं चलूं अरे वही हिसाब पीटा नाटक है आप उठ क्यों रहे हैं आप हमारे मालिक हैं आप बैठिए तुमने हमारी बस्ती में एक स्कूल खोला है तुम एक हेड मिस्ट्रेस हो अरे तुम्हारा सम्मान किए बिना कैसे चलेगा बेटी बेटी हो हाँ, तब तो बैठना ही पड़ेगा आप मालिक हैं आप बैठिए ना ऐसे खड़े रहकर मुझे शर्मिंदा मत कीजिए तो तुम सचमुच रसिका हो अच्छा मैं बैठता हूँ तुम भी बैठो मुझे न जाने क्यों चक्कर आ रहा है बाहर ताजी हवा में घुमाओ ना थोड़ी देर बाबू हम्म ताजी हवा खाना अच्छा होता है मगर हवा हो मत जाइएगा आपसे मुझे काम है नहीं नहीं मैं कहीं जा नहीं रहा हजूर यही उस पेड़ के नीचे बैठता हूँ बुलाते ही हाजिर हो जाऊंगा मुन्ना आप मुझे पकड़ तो सिर चकरा रहा है लग रहा है सब जैसे उलट पुलट हो गया है हम्म, वही तो मुझे भी लग रहा है मेरा हाथ पकड़ो बाबू तुमने मेरी बस्ती में एक प्राइमरी खोला है क्यों उस स्कूल में तुम्हें कितना मिलता है एक पैसा भी नहीं यदि ये सच है तो फिर स्कूल से फायदा कमाई के लिए तो वह स्कूल मैंने खोला नहीं है मैंने स्कूल खोला है इसलिए ताकि बस्ती के बच्चों का झुकाव पढ़ाई लिखाई की ओर हो <laughs> इसके बाद कुत्ते बिल्ली के बच्चों के लिए तो स्कूल खोलने नहीं जा रही हो ना वही स्कूल तो खोला है इस बस्ती में रहने वाले हम लोग आदमी हैं क्या आप मालिक हैं आपके घर के कुत्ते बिल्ली भी हमसे ज्यादा अच्छी हालत में रहते हैं वाह लड़की बड़ी जोरदार बात कह गई वैसे नाटक में ऐसे संवाद तो रहते ही बातें बोलना तो खूब सीख गई रसिकता अच्छी ही आ गई है तुम्हें तो। अच्छा एक बात कहो कहिए बिना कुछ लिए दिए तुम स्कूल में पढ़ा रही इसके बदले यदि मेरे घर के बच्चों को तुम दोनों वक्त पढ़ा दो तो तुम लोगों का दुख भी दूर हो जाएगा और हमारे बच्चे कच्चे भी आदमी बन जाएंगे आपके पास पैसा है अपने बच्चों को आदमी बनाने के लिए मुझे क्यों किसी प्रोफेसर को रखें आप रख सकते हैं लेकिन इस बस्ती के बच्चों की ओर ताकने वाला भी कोई नहीं है बल्कि बल्कि आप मुझे यहीं रख लीजिए ना उन्हें पढ़ाई लिखाई सिखाने के लिए बच्चे इसी बीच एकदम पगला गए हैं दीजिए ना कुछ रुपए मुझे स्कूल को जैसा मैं चाहती हूँ ऐसा बनाया जाए बेटी तुम इस तरह उन बच्चों का दिमाग मत खराब करो मुझे ये खबर मिली इसीलिए तो आज यहाँ आया हूँ उनका इतना बड़ा सर्वनाश तुम मत करो समझ गई आप इसे क्यों नहीं चाहते इसका मतलब दादा झूठ नहीं कह रहे थे कौन कौन झूठ नहीं कह रहा था मेरे भाई मुझसे उम्र में कुल दो साल बड़े हैं चुप भी रहते हैं मगर मुझसे कहीं ज्यादा सब कुछ समझते हैं क्या कहा है उसने कि आप यह स्कूल नहीं चलने देंगे क्यों नहीं चलने दूंगा ये नहीं बतला है न बतलाया हो तो मैं बतलाता हूं इस बस्ती के बच्चे दो पन्ना पढ़ लिख कर बाबू बन जाएंगे न मेहनत मजूरी कर सकेंगे और न इतनी सी पढ़ाई लिखाई से कोई नौकरी पा सकेंगे भूख हो मरेंगे तुम्हारे भाई ने यही कहा होगा तुमसे क्यों नहीं तब क्या कहा था उनकी बात बड़ी सीधी सी है वे कहते हैं कि रात के समय ही चोरी डकैती करना आसान होता है <laughs> चोरी डकैती की बात यहाँ कहाँ से आ गई बेटी आएगी नहीं हम में से सभी तो चोरिया डकैत हैं जिसे जहाँ जैसे जितनी सुविधा मिलती है लूट रहे हैं किसी और को चूस रहे हैं अंधेरे में ही चोरी डकैती का कारोबार बढ़िया चलता है तुम्हारे दिमाग में ये सब जहर कहां से भर गया बतलाओ तो। क्या फालतू बन रही हो तुम तो? क्या आप चोरी नहीं कर रहे हैं डकैती नहीं कर रहे अपनी इसी बस्ती में आप चाहते हैं कि शिक्षा का आलोक ज्ञान का आलोक कभी भी इस बस्ती में न हो एकदम खांटी बात कही है हा? बात जैसी बात हाँ आजकल बहुत से लोग ऐसी बातें कह रहे हैं हो सकता है बात एकदम झूठ ना भी तो मान लेता हूं बात ठीक हाँ ठीक ही तो फिर तुमसे एक और बात साफ साफ कही जा सकती है बेटी दुनिया के सभी लोग जिंदा रहना चाहते हैं और केवल जिंदा रहना ही नहीं चाहते बल्कि अच्छी तरह जिंदा रहना चाहते हैं और उसके लिए हर किसी को लड़ाई करनी पड़ती है समझी लड़ाई लड़ाई के सिवा उसे और कुछ नहीं कहा जा सकता साम दाम दंड भेद जैसे भी हो हर व्यक्ति लड़ाई जीतना चाहता है जो जीत जाता है वही रह पाता है और जो नहीं जीतता वो हार के मर जाता है जिंदा रहने का अधिकार ही वो खो देता है हाँ ये बात एकदम सही है कि बस्ती के लोगों के साथ मेरी लड़ाई चल रही है लेकिन उसमें मैं कोई ढिलाई करने वाला नहीं ढिलाई करने से मैं ही ठगा जाऊंगा मुझे ही भोगना पड़ेगा तुम ये स्कूल नहीं चला सकते स्कूल तो हम चलाएंगे ही अच्छा चला सकना तो चला लेना अच्छा बेटी स्कूल के साथ एक ना गाने बजाने का स्कूल भी खोल वही जिसे लोग आजकल आर्ट कहते हैं कल्चर कहते हैं उसके लिए मैं तुम्हें रुपये दे दूंगा बस्ती के सब लोग एक जगह इकट्ठा हुए हैं वे आपसे कुछ कहना चाहते हैं तुमने जो सिखाया है वही तो ये कहेंगे हैं तो फिर तुम्हारे मुंह से ही सुन लिया जाए बस्ती में हवा और रोशनी का अभाव है हवा और रोशनी तो भगवान देता है भैया उससे कहो उससे पुकारो ठीक है तो फिर उसे ही पुकारेंगे आपका यह जवाब उन्हें बता देता हूँ और ईश्वर जो कहेंगे वही हम करेंगे इतना आप भी जान रखिए इसका मतलब है ईश्वर से उन लोगों की आजकल बातचीत होती रहती है दादा कहते हैं ईश्वर मन में रहता है उससे जो बातचीत होती है वह मन ही मन में होती है तो फिर वो नाच गाने का स्कूल ईश्वर की इच्छा नहीं है कि वह अभी खुले नाच गाने में न भूलकर एकाग्र मन से पढ़ना लिखना सीखना ज्यादा जरूरी है बस्ती के बच्चों के लिए इस बारे में अपना मत तुम्हें पहले ही बता चुका हूँ नए सिरे से फिर से कहने से कोई लाभ नहीं मगर मुझे बड़ा ताजुब हो रहा है कि तुम्हारे जैसी सुसंस्कृत लड़की का अपनी संस्कृति के प्रति ऐसा अवहेलना का भाव क्यों अपनी ये बातें आप सभा समिति में बोलने के लिए सहेज कर रख छोड़िए यहाँ यह सब कहना व्यर्थ है और संस्कृति हाँ संस्कृति पर सब जगह आपकी संस्कृति नहीं चलती हम भूल गए हैं कि हम आदमी हैं घाय घास खाते खाते एकाध बार आकाश की ओर देखती है घास खाने को मिलती है इसीलिए ऊपर देख पाती है हम जिन्हें दो जून रोटी भी नहीं नसीब होती वे आकाश की ओर कहाँ से देखें संस्कृति का इतना सा भी भाग तो हमारे हिस्से नहीं पड़ता आपको आज साफ बतला दूं हमारी सबसे बड़ी संस्कृति यही होगी कि बस्ती के बच्चे पढ़ लिख कर इतना समझ लें कि हम आदमी हैं जानवर नहीं मेरा दम घुटा जा रहा है सांस बंद हुई जा रही है तुम लोग सब भगवान वाले हो तुम्हारे भगवान के मन में क्या है कौन जाने हाँ हाँ सो भी है बाहर गोलमाल बढ़ रहा है मेरे ईश्वर चाहते हैं कि मैं यहाँ से चल दूँ हम्म, चल देना ही उचित है अरे सचमुच ही चल दिए तो फिर मैं भी उठ अरे बाबा वो फकीर फिर से आ गया तब कैसे उठा जा सकता है आ हाँ, पता चल गया